বিসমিল্লাহ বলো বিসমিল্লাহ তব নামে কাজ শুরু করি আল্লাহ বিসমিল্লাহ বলো বিসমিল্লাহ তব নামে কাজ শুরু করি আল্লাহ হোক না সে কাজ যত ছোট আর বড় আল্লাহর নাম নিয়ে কাজ শুরু করো হোক না সে কাজ যত ছোট আর বড় আল্লাহর নাম নিয়ে কাজে কামে বরক দেবে আল্লাহ তখন আমি কাজ শুরু করি আল্লাহ বিসমিল্লাহ বলো বিসমিল্লাহ তখন আমি কাজ শুরু করি আল্লাহ বিসমিল্লাহ বলো বিসমিল্লাহ তখন আমি কাজ শুরু করি আল্লাহ ঘুম থেকে উঠে যখন করবে উজু আল্লাহর নামে মন করবে রুজু ঘুম থেকে উঠে যখন করবে উজু আল্লাহর নামে মন করবে রুজু ঘুম থেকে উঠে যখন করবে উজু আল্লাহর নামে মন করবে রুজু পড়তে কোরআন বল বিসমিল্লাহ তখন আমি কাজ শুরু করি আল্লাহ বিসমিল্লাহ বলো বিসমিল্লাহ তখন আমি কাজ শুরু করি আল্লাহ বিসমিল্লাহ বলো বিসমিল্লাহ তখন আমি কাজ শুরু করি আল্লাহ তারপর পড়া শুরু করবে যখন আল্লাহর নামে শুরু করবে তখন তার করবে যখন আল্লাহর নামে শুরু করবে তখন তারপর পড়া শুরু করবে যখন আল্লাহর নামে শুরু করবে তখন খাওয়া শুরুর আগে বলো বিসমিল্লা তখন আমি কাজ শুরু করি আল্লাহ বিসমিল্লা বলো বিসমিল্লা তখন আমি কাজ শুরু করি আল্লাহ বিসমিল্লা বলো বিসমিল্লা তখন আমি কাজ শুরু করি আল্লাহ স্কুলে যেতে বলো বিসমিল্লা খেলা শুরু করো বলে বিসমিল্লা স্কুলে যেতে বলো বিসমিল্লা খেলা শুরু করো বলে বিসমিল্লা স্কুলে যেতে বলো বিসমিল্লা খেলা শুরু করো বলে বিসমিল্লা সারাদিন সব কাজে বিসমিল্লা তখন আমি কাজ শুরু করি আল্লাহ বিসমিল্লা বলো বিসমিল্লা তখন আমি কাজ শুরু করি আল্লাহ বিসমিল্লা বলো বিসমিল্লা তখন আমি কাজ শুরু করি আল্লাহ হোক না সে কাজ যত ছোট আর বড় আল্লাহর নাম নিয়ে কাজ শুরু করো হোক না সে কাজ যত ছোট আর বড় আল্লাহর নাম নিয়ে কাজ শুরু করো হোক না সে কাজ যত ছোট আর বড় আল্লাহর নাম নিয়ে কাজ শুরু করো কাজে কামে বরক দেবেন আল্লাহ তবু নামে কাজ শুরু করি আল্লাহ বিসমিল্লা বলো বিসমিল্লা তব নামে কাজ শুরু করি আল্লাহ বিসমিল্লা বলো বিসমিল্লা তব নামে কাজ শুরু করি আল্লাহ